আদমকে ইবলিস বহিষ্কৃত তিরস্কৃত লঞ্চিত অপদস্থ অপমানিত ঘৃণিত কতদিন পর্যন্ত বারো বছর চোদ্দ বছর লয় দিন পর্যন্ত অভিসম্পাদিত যুক্তিবাদী তোকে আদেশ করলাম শেষদার করলি না কেন খালাক্তা নিয়ে মিন্ন খালাক্তা মিন আমার যুক্তি হচ্ছে আমি আগুনের আদম মাটি মাটি নাময় আগুন ওপরে সেজদা করবো কেন যুক্তি কিন্তু যখন আল্লাহ হুকুম করবে বোকা তখন যুক্তি দেখাতে নাই তখন আমান্না ও সদাক না ইমান আনিলাম এবং বিশ্বাস করিলাম তার প্রমাণ আমার কাছে আছে প্রমাণ দেওয়া খালি ফুটানি করে পালিয়ে যাব না কারণ আজকের মজলিসে সব থেকে অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ আমি আর আমরা সবাই আমার মতো অপরাধী পৃথিবীতে নাই আপনি জানেন আমি স্কুল পড়া ছেলে তারপরে আপনার দিকে বিয়ে করেছি তারপরে মাদ্রাসায় পড়তে গেছি আর আপনার দিকে নানা রকম ধরনের school college no knowledge without college Kolkata Azad কলেজে যাতায়াত করেছি কত রকম গন্ডগোল এই গোটা পৃথিবীর মধ্যে পাপি অসহায় দুর্বল আমি তারপর আমরা সবাই সেই কারণে আমি ফুটানি করব না কিন্তু আমি বুঝাবো আপনাকে কি বললাম এখনই যুক্তি তর্ক কোরআন হাদিসে খাটাবেন না না কোরআনে তার প্রমাণ হাদিসে তার প্রমাণ আছে প্রমাণ আমার কাছে আল্লাহ নবী যখন মেরাজে গেলেন মেরাজ থেকে এসে বললেন আমি বাইতুল মোকাদ্দাসে পয়গম্বরদের ইমামত করেছি আল্লাহর আরস কুর্সি পরিভ্রমণ করেছি এক রাতে আবার মক্কাতে ফিরে এসেছি মক্কার আবু জেহেল উদ্বা সই বা মুগিরা বেইমানরা বলতে লাগলো লাউ শোনো মজা এত আশ্চর্য কথা শোনো নাই এক রাতে আরো সে কুর্সি লওয়ে মাহবুজ পরিভ্রমণ করে আবার মক্কাই ফিরেছে কি পাঁচশো কিলোমিটার না সাতশো কিলোমিটার লাউ মজা এই বলতে বলতে যাচ্ছে আর আবু বকরকে দেখতে পেয়েছে বলছে শোনো আবু বকর তোমার পয়গম্বরের মজা দেখো বলো নাও জবিল্লা পয়গম্বরকে ঠাট্টা করছে যে মোহাম্মদ সাহেবের মজা দেখো এক রাত্রে আমি আসমান জমিন আরস করছি লয়ে মাহফুজ পরিভ্রমণ করেছি এরকম মজার কথা শুনে তো আবু বকর বললেন আমার নবী নিজে বলেছেন তখন তারা বলল নিশ্চয়ই বলেছে আবু বকর বললেন কসম আল্লাহর যার কবজায় কুদরতেই আমার যান নবী যদি বলে থাকেন আমি বলছি সত্য বলেছেন বলুন সোভান আল্লাহ তবে আবু বকরের নাম আবু বকর সিদ্ধে প্রশ্ন চলে নাই তা তো বটে এতটা রাস্তা কি করে গেল কি করে এলো তা লয় আমার নবী যদি বলেন আমার নবী সত্য বলেছেন তার নাম বিশ্বাস তার নামে আমার নবী বলেছেন জমিন আসমান তার মাঝখানে যা আছে তার থেকে দুরাকাত ফজরের নামাজ বেশি মূল্যবান এটা বিশ্বাস করার নামই ইমান একই সবাই নামাজ পড়বো ভাই বোন ইনশাল্লাহ আর যুক্তি তর্ক দেখাবো না যুক্তি তর্ক দেখাবো না আমান্না ও সাদাক না আমান্না ও সাদাক না যুক্তি তর্ক দেখাতে নাই যুক্তি তর্ক দেখালে ঠকা হয় সব জায়গায় যুক্তি তর্ক দেখা আলু চাষ করলে লাভ না ধান চাষ যুক্তি দেখা গম চাষ করবো না আখ চাষ যুক্তি দেখা আল্লাহ হুকুম দিলে যুক্তি দেখাবো না ইমান আনবো এবং মানিয়া লইব বলে ইনশাল্লাহ আর তোমরা দুজনা মাথা থেকে রুমালটা খোলো একজনা মাথায় দাও তোয়ালিওয়ালা দিকে বলছি হ্যাঁ, ভ্যাক করে আবার দুজনা মেলে আমি চাইছে মানে আকাশ থেকে শিলা বৃষ্টি হচ্ছে মাথায় রুমাল দিবার দরকার নাই তোয়ালি দেওয়া খালি মাথায় ওয়াজ শোনা যায় যাচ্ছে টুপি দিতে পারলে ভালো আমাদের সেই মিলাদ শরীফে দেয় না হসনুর খালা পাচুর মা হারাধনের চাচি একটা তাওয়ালি চারজনা ওসব করতে হবে না খালি মাথাতে নামাজ পর্যন্ত পেয়ে যাবে টুপি যদি খুলে পড়ে যায় ভুলে টুপি যদি না দেন খালি মাথায় নামাজ হয়ে যাবে তো একটা তোয়ালি তো তিনজনা কেন বাবা দেখতে খারাপ লাগবে আর ওটা ভালো কথা ভাই আমাদের জানা হয়ে গেল আর একটা তোয়ালিতে চারজনা মাথায় দিতে হবে না এবারে খালি মাথায় বসে ওয়াজ শুনতে পাবেন মাথা ভাগলে পারা আদব ভালো মাথা ঢাকা ওয়াজিব লয় ফরজ লয় সুন্নত লয় মোয়াক্কাদা লয় টুপি মাথায় দিয়া ভালো আল্লাহ নবী দিয়েছেন আদব লেহাজ সামিদ ইত্যাদি যাই হোক যেটা বলছিলাম যুক্তি তর্ক সব জায়গায় দেখাবো না নামাজ পড়বো কিন্তু নামাজ পড়বেন কি করে সমস্যা কি আল্লাহ বলছেন ইন্নাহাল কবিরতুন ইল্লাল খুশিন এ নামাজ আমি আল্লাহ বলছি অত্যন্ত কঠিন আল্লাহ নিজেই বলছেন নামাজ কঠিন আপনারা কি বলছেন নামাজ কঠিন না সহজ কঠিন বালেক হওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহর আসতে নামাজ পড়া বড় কঠিন আবার আল্লাহ বলছেন ইল্লাহ যারা আমাকে ভয় করে আর আমার সঙ্গে সাক্ষাৎ হবে বলে বিশ্বাস করে তাদের জন্য নামাজ সহজ আজ থেকে সবাই আল্লাহকে ডরাবো বল ইনশাল্লাহ যারাই আমাকে ভয় করে আর আমার সঙ্গে সাক্ষাৎ হবে বিশ্বাস করে তাদের জন্যই আমি নামাজকে সহজ করেছি যারা আমাকে ভয় করে তারা নামাজ না পড়ে থাকতে পারবে না পিলাক্রমে হাসপাতালে গাছতলাতে মাঠেতে হাটেতে বাজারে যেখানে সময় হবে নামাজ পড়ে নেবে আল্লাহর হুকুম নামাজ পড়ে লাভ সেদিনে হাওড়া প্ল্যাটফর্মে একটা পুলিশ ডেকে আমাকে বললে দেখেন এখানে উঁচু করলেন আর এই দেখুন এখানে নামাজ পড়ুন পুলিশে দেখিয়ে দিলে এখানে আপনি নামাজ পড়ুন বজ বজ প্ল্যাটফর্মে একদিন একটা পুলিশ আমাকে কল দেখিয়ে দিলে আর নামাজ পড়ার জায়গা দেখিয়ে দিলে এখানে নামাজ পড়লেন উজু করে সেও মুসলমান সেও নামাজ পড়েছে না হলে পড়বে পুলিশ তো সময় হয়ে গেলে নামাজ পড়েলেন আর নামাজ পড়ুন নামাজ ছাড়া কি বলবো যারা প্রথম প্রথম ছিলেন না আবার শুনে নেন শুনতেন নামাজ রোজা হজ জাকাত ইমান কালমা কালাম জান্নাত জাহান্নাম এখানে আপনার দিকে আগড়াম বাগড়াম সাগড়াম শুনবো বিজ্ঞান শোনার জায়গা স্কুল কলেজ হাসপাতাল আমি যদি বলি বাবা প্রত্যেকটি ছেলেকে স্কুলে পাঠাবেন লেখাপড়ার বড় দাম তো কোন গায়ে স্কুল নাই একজন হাত তুলে বলুন কাদের গায়ে স্কুল নাই কার মা জানে না আমার ছেলেকে স্কুলে পাঠালে চাকরি পাবে এটা কার মা জানে না প্রত্যেকের মা জানে না নামাজ কাকে বলে প্রত্যেকেই জানে না নামাজ পড়তেই হবে স্কুল কলেজ সবাই জানে ধান চাষ আলু চাষ আমি যদি বলি জ্যোতি আলু চাষ করবি বেশি দামে বিক্রি হবে আমি যদি বলি এই করবি তা লোকে আমাকে ঝাঁটা করে বেরোবে না জ্যোতি আলু চাষ করলে বেশি দাম পাবে কে জানে না কিন্তু নামাজ পড়লে কি হবে অনেকেই জানে না আমি বারবার বলছি আমরা কোম্পানির লোক আল্লাহ তালা পয়গম্বর দিকে কি করতে পাঠিয়েছে বলো যে যে বলো গা ছত্রিশ ধান চাষ করবে ঝরবে কম দাম পাবে বেশি তাই করতে পাঠাইছে পয়গম্বর আল্লাহ পয়গম্বর পাঠিয়েছে আল্লাহর সঙ্গে ভাব করাতে আর পরকাল চিনাতে কোন পয়গম্বর আলু চাষ ধান চাষের ব্যাখ্যা বিশ্লেষণ দেয় নয় কোনদিন কোন মোল সাহেবকে ওয়াজ করতে শুনেছেন কলা কলা রাসুল আবি বোহারি শরীফ বলছে তোমরা লম্বা লম্বা আলু চাষ করবে পাঁচ হাত দূরে দূরে গাঁদবে বোহারি শরীফের তেরো পাড়া এরকম শুনেছেন ওটা তো সবাই জানে দুনিয়া করতে কে জানে না বাসের ভাড়া দিতে হলে পেছনে চাপবি কন্ট্রাক্টার এইদিকে গেলে ওইদিকে চাপবি নেমে পড়বি এটা আবার শিখুতে হবে কেন বাসের ছাদে চাপবি বারবার যদি ভাড়া চাই ঝাম মেরে পড়বি দিয়ে দাঁত লেগে থাকবি কন্টেক্টার যখন ভয়ে পালিয়ে যাবে তখন বলবি জ্বালায় বেড়ে ভাড়া নিবি আর তোর লেগে উপর করে পড়ছিলাম এটা শিখুতে হবে কেন এটা তো আমাদের জানা আছে সেই কারণে আল্লাহ পয়গম্বর পাঠিয়েছে তার সঙ্গে ভাব করবার লেগে আর পরকাল চেনাবার লেগে সমস্ত পয়গম্বরের একটা কাজ দাও তবলিগের মেহনত করো পরকাল চেনাও আখেরাত চেনাও আল্লাহর সঙ্গে ভাব করাও মানুষের সব বাড়ি ভাব করা হয়েছে আর ভাব করা শিখুতে হবে না এখন আবার পাঁচ বছরের ছ বছরের ছেলেরা শুধু যাকে পেছে তাকে চোখ বেড়ে দিচ্ছে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া একটা বলছি না ছেড়ে দিয়ে আমি মারবো চোখ মারা চলছে খুব সেই কারণে চোখ মারা শিখতে হবে না সবাই জেনে গিয়েছে ছোট ছোট বিটি ছেলে পাঁচ বছরের চার বছরের বিটি ছেলে আর সালাম আলিকম সোনা ভালো আছো লাল আছো তুই কোলে নিয়ে বলছে আমাকে বিয়ে করবি বলছে উন না উন না কেন বুঝতে পেরেছে এটা চলবে না একটু বুড়ো মা পাঁচ বছরের বিটি ছেলে ওটা শিখতে হবে কেন ওয়াকে শিখুতে বলেছে আল্লাহর সঙ্গে ভাব করা পরকাল আখেরা মত নামাজ রোজা হজ জাকাত আখলা চরিত্র আদর্শ সততা নম্রতা বিনয়ী এগুলো শিখা লোক দেখানি থেকে মানুষকে বাঁচা রিয়া থেকে গরুর থেকে অহংকার থেকে এগুলো শিখাতে এসেছিলেন পয়গম্বর মানব সভ্যতা তোমরা ধান দাও চাল দাও টাকা দাও চাকরি দাও আর আল্লাহ নবী মানুষ তৈরি করার কারখানা গড়েছিলেন মানুষ তৈরি হলে গোটা পৃথিবীটা ভালো হয়ে যাবে জ্যোতিবাবু বহুত কারখানা খুলেছ বহুত মিলিটারি পুলিশ রেখেছ বুদ্ধদেব বাবু বহুত পরিশ্রম করছ কিন্তু মানুষ তৈরি করার কারখানা খোলা হয় নাই তাই তুমি যত খুলবে দুর্নীতি বেড়েই যাবে যাকে রাখবে আরো বেড়ে যাবে আর মানুষ তৈরির কারখানা এক আবু বকরে গোটা পৃথিবীর জন্য শান্তির কারণ এক অমরের নেই বিচার এক অমরের লজ্জা সরম ভায়া এক আলিতে এবাদত কেমন করে করবে তার সিদ্ধে বীর্যে তার ধীর স্থিরতা কাই মনোবক্ষ একাগ্রতা তন্ময়তা একা আলী শিখিয়ে দিয়েছে হুকুমত কেমন করে করবে একা আপনার জেগে আমিরে হামজা একা আপনার জেগে আমিরে মুয়াবিয়া শিখিয়ে দিয়ে গেছে তাই মানুষ তৈরির কারখানায় ভর্তি হন মাদ্রাসা মাদ্রাসাতে মক্তবে জামাতের নামাজে ভর্তি হন আমি নামাজি আমি জামাতে নামাজ করি আপনি মানুষ তৈরির কারখানাতে ভর্তি হয়েছেন আপনি তিন দিন দশ দিন লাগান আপনি মানুষ তৈরির কারখানায় ভর্তি হয়েছেন আপনি মাদ্রাসায় আপনার ছেলেকে দেন অথবা আপনি মাদ্রাসায় বসা ওটা করুন আপনি মানুষ তৈরির কারখানায় যোগদান করেছেন আপনার সততা আসবে নম্রতা আসবে প্রেম ভীতি ভালোবাসা পাবেন মায়া মমতা পাবেন দয়া দাক্ষিণ্য পাবেন ত্যাগ তিতিক্ষা পাবেন আল্লাহর কাছে যুক্তি তর্ক বাড়াবাড়ি সীমালঙ্ঘন ইয়ে করেগা ও করেগা আল্লাহ বলছে এমন আইলা দেবো এমন টর্নেডো রিটা হারিকেন মন্ত্রী শুধু দার্জিলিং পালিয়ে যাবে দেখুন আল্লাহর কাছে কানলে পারা আল্লাহ শোনে আল্লাহ বললে যে আচ্ছা দাঁড়া খানিক্ষণ থাক তা নাহলে দিল কান মতো চেপে নামিয়ে আল্লাহ বলছে আমার কাছে কাঁদলে আমি শুনি কাঁদো আমার কাছে বলা বলি করো শুনবার হলে শুনবো অনুরোধ করো আপ্যায়ন করো মসজিদে যে শেষ দায় পড়ো ছেলে চাইবে তা মসজিদে চেয়ে চাও মুখ বাসন মেদিনীপুরে কালকে আমি কেশপুর যাব তার কাছে একটা পীর বেরুইছে হাল ফিল এইছে সে বলছে নামাজ দাঁড়িয়ে পড়বি কি কিবে নামাজ শ্বাস প্রশ্বাসে জোর হয়ে গেল আসর হয়ে গেল কোরআন শরীফ বিরানব্বই বলছে তিরিশ পারা মৌলবীদের কাছে আছে সুদ হারাম তাড়ি হারাম বাড়ি হারাম নামাজ পড়ো রোজা রাখো আর বাষট্টি পারা আমাদের কাছে আছে সেইখানে আছে গাঁজা খাও আপিং খাও তাড়ি খাও গোলমাল করো পরের মেয়ে নিয়ে পালিয়ে যাও সব ওই তিরিশ বাষট্টি পাড়ায় আছে সেটা মদিনা থেকে তলাই তলাই চলেছে ছি ছি ছি ছি ছি রৌজা দরগা থান আর ফুলানে ফুলানে দুটো ইট গেড়ে দিয়ে ব্যবসা মুসলমানদের এখনো গেল না আল্লাহ বলছে সব থেকে আমার রাগ হচ্ছে সেরেকের ওপরে যখন তোরা খোদা নির্বাচন করবি তখন আমি তোদিকে করে শেষ করে দেব মুচো যায় মাটির ঘোড়া গায়ের লোম দাঁড়িয়ে যায় না আপনার হিন্দুদের কালীতলায় মনসাতলায় মাটির ঘোড়া রাখা থাকে বড় ছোট মাইক্রো কালো সাদা ঘোড়া মুচমানদের পিত্তালায় মাটির ঘোড়া আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম ভাই এটা কাদের খেজুর থালাটা বললো মুচমানদের মাটির ঘোড়া রাখা আছে কোথা থেকে কিনে এনে রেখেছে কি জানি আমারও আমু খুব মানে আপনার দিকে ছোটবেলা থেকেই আমি একটু আপনার দিকে আমাকে বলা হতো এই আপনার দিকে আমা বসে মানে কোনো জীব জন্তু যন্ত্র আমাকে বাঁকাতে পারত না সে বড় ছেলেরা তাল পাড়তে যেত বুঝলেন দিয়ে বট গাছে পা ঝুলিয়ে আমাদের মাথায় মেরে দিত আমরা মনে করতাম ষাট চিনির মা তারপরে আমি একদিন হারিকেন চালাইছি জোরে আর কাঁচে পা কেটে গেছে সকালবেলায় তুই তুই চিনি আর আমি আমা বসে যাবে ছোট ছেলেরা তাল খুঁজতে গেলে পায়ে করে মারছিল মানে ওরাই ওরাই জিন্নাত সেজেছে বড় ছেলেরা এটি আর আমরা বিটি ওর তাল শুনতে গেছি ডেলি হারি হারিকেনটা লিমি দিলে দিয়ে বলছে চি চি ওর পালি চবে চোখে শান্তিনির মাথাইছে সারা রাত তাল কুড়ুলে আমরা আর যেতে পারলো না তারপর আমরা যখন বড় হলাম বললাম এবারে আমরা চালাবো পানিতে নেমে মাথাটা বার করে এমনি কবাক গবাক তাল মনে করে কুড়তে যাচ্ছে ডুবে যাচ্ছে বলে জিন্নাত ভাই পালিয়েছ কত যে করেছি বাবা তবে সেইখানে বসে আছি তো কুলাটি চালাকি করলে তো হবে না বাবা যা বুঝাচ্ছি তা বোঝো যা ভাবাচ্ছি তা ভাবো আল্লাহকে বুঝে লাও আল্লাহকে ভেবে লাও আল্লাহর সামনে এসে শেষদায় পড়ে যাও বাবা তো ওই আপনার দিকে জিন্নাত সাজা আর রওজা দরকার থানে ছেলে চাউতে যাওয়া আল্লাহর বেজার হওয়া আল্লাহর নারাজ হওয়া খবরদার আপনি যত রকমের পাপ করবেন করুন সেরেকের পাপ চলবে না রৌজা দরগা থান তো আমি এক জায়গায় জলসা করতে গেলাম বুঝলেন ওই যে বললাম না যে আমি ছোটবেলা থেকে আমা বসে এখন মৌলবি হয়ে এসে এক জায়গায় জলসা করতে গেলাম কোথায় তা বলবো না আপনাদের এলাকায় বাঁকুড়ায় এখান থেকে একটু রাতের বেলায় জলসা করে যাচ্ছি দেখছি পুকুরের ঘাটের কাছে পিকতালা সেখানে অনেক মাটির ঘোড়া আমি রুমাল বিছিয়ে ঘোড়াগুলো ভরে পানি টেনে ডুবিয়ে বললাম পানি খাও রুমালটা উগুল করে দিয়ে পানিতে ডুবিয়ে দিয়ে পালিয়ে গেল পানি খাও সে ঘোড়ারা এখনো পানি খাচ্ছে লজ্জা সরম হায়া নাই আমাদের আমরা কথা বুঝতে পারি না আমরা ভালো মন্দ বুঝি না দিনদারি পরেশধারী তাকু আমাদের নাই সবাই আজকে সমস্ত মানুষ এক একটা হল রৌজা দরগা খানের ব্যাপারে সংগ্রাম করব জিহাদের সব পাবে একশো শহীদের সব আপনার আমল নামায় লেখা হবে অন্যায়ের প্রতিকার করলে রৌজা দরগা খানের বিরুদ্ধে সংগ্রাম করলে কারণ সেরে রোধ করতে আল্লাহর নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম দুনিয়া এসেছিলেন কি করতে এসছিলেন খোদার সঙ্গে অঙ্গি মানে অংশী স্থাপন বন্ধ করতে তিনাকে মক্কা থেকে মদিনাই চলে যেতে হলো তিনশো ষাটটা ঠাকুর কাবা ঘরে রাখতে পাবে না আজ মুসলমানের নাকের ডগায় খেজুর তালা মেহদি তলা বেলতলা আপনার ঘরে একটা পুরনো খেজুর গাছ বড় সব তার গোড়ায় চিন্না থাকে আর আল্লাহ নবী খেজুর গাছে শেষ দিয়ে বাইতুর রিজওয়ান নিয়েছেন ওসমানে খানির খুনের বদলা তাকে বাইতুর রিজওয়ান বলা হয় লোকরা সেই গাছটাকে বরকতের মনে রাগ করতে লাগলো হয়তো অমর রাজিয়ালানু লোক পাঠালেন গাছটাকে খেতে দাও না রে বাঁশ না বাজে বাঁচরি এ গাছটা থাকলে লোকরা সেরেক করবে আর আপনি খেজুর তালা বাঁশতলা তালা বেলতলা ঘরের কোণে আপনার জেগে নানা রকম অন্যায় অত্যাচার কোথাতেও কিচ্ছু হয় না মানুষের রুজি রোজগারের অভাব হলে তখন জিন্নাতে ভর করে হনুফার মার হনুফার বাপ বলে কি করে চলবে বলদিন বাজার তো খুব গোলমাল বলে আমি জেনে ভর করেছি বলবো ও ও আর তুমি শুধু কি হয়েছে আমি বলবো যে ওদের ঘরে আগুন লেগেছে পাঁচ শিখে করে চাল চাই পাঁচ পোয়ার পাঁচ শিখে করে টাকা চাই তোর জামাই কবে আসবে বলে দেব তোর দামাত কোথায় আছে বলে দেব জিন পেয়েছে সালা জিনের আর কাজ নাই তোকে ভর করেছে পিঠে দুবারই দেন দেখেন জিন পালিয়ে যাবে বাবলার ডালে করে জিন পেয়েছে জিন কাউকে পায় না যে নিজের জায়গায় থাকে বাই চান্স কাউকে কাউকে জিন্নাত পাই বাবা কোথাও কোথাও আর নজর হাকুন বলে হাদিস শরীফে আছে নজর লাগা সত্য বিশ্ব নবী বলেছেন নজর লাগতে পারে কারো কারো নজর লাগে তবে আমরা যা বলছি শাক চিন্নির মা ছেলে ধরার মা উলাউটো চন্ডী পুঁচো খাল ভরা এগুলো বিশ্বে কোথাও নাই জিন্নাত আছে আমরা জিন্নাতকে জিন্নাত বলি আর বাংলা ভাষায় দেওয়ার পুরী বলে দেও মানে জিন মরদ আর পরি মানে মেয়ে জিন মেয়ে জিনকে পরি বলে বেটা ছেলে জিনকে দেউ বলে বাস এই দুটি জিনিস পৃথিবীতে আছে আর কিচ্ছু নাই আর কিচ্ছু নাই আমরাই জেন দেউ পরি আমার মামা বলতেন মজবুত মোল্লা তিনি আকশালের কল বাগাতেন আপনাদের দিকেও আকশালের কল বাগাতে এসছে পুরসার হাজি হাতেমের কল ড্যাক রিপিট মারতেন বড় মজবুত লোক শেষ জিন্দগিতে নামাজি হয়ে মরেছে কংক্রিট নামাজি আল্লাহ পরম বিশ্বাসী আর ছোটবেলা থেকে সেরেক বেদাত দেখতে পাচ্ছেন না নামাজ পড়তেন না কিন্তু চরম বিরোধী ছিল আমার এক খালা তো বোনের বিয়েতে একটা পীর সাহেব ছিল খালা পীরকে ভক্তি করত আমার মামা দায়িত্বে শালিকে মানুষ করেছে বিয়ে দিয়েছে তো মামা দিয়ে দেখলে পীর এসছে বিয়ে দিয়ে এক কুল্লি পানি তার ঘরে পান করে নাই পালিয়ে এলো একবারই হান তোর ঘরে খাওয়া উঠোকে কি করতে এনেছি মোটেই সেরেক বেদার দেখতে পাচ্ছ না তো গায়ে একবার আগুন লাগলো বলে বললে গায়ে আগুন লাগছে পৌঁছো পেয়েছে একদল সত্য ফিরানতে হবে ওরা এই গায়ে চার কোণে আপনার জেগে দোয়া পড়ে দিলে বালা মুসিবতটা দূর হবে দিয়ে পাঁচ ছটা লোক গেলো সত্য পীর পড়া লোক তারা গায়ের বালা মুসিবত দূর করবে তো মামা বলছে আমি তখন পূর্ণ চব্বিশ পঁচিশ বছরের যুবক গামায় ঢেরে হয়ে গেল সত্যপীরের দল এসছে তারা আপনার দিকে দুশো পাঁচশো টাকা নেবে আর ঘরে ঘরে চাল তুলবে তারা বালা মুসিবত গায়ে দূর করে দিবে এখানে সেখানে আগুন লাগছে আর লাগবে না মামা বললো আচ্ছা দেখছি কারা বালা দূর করতে নামাজ আমি পড়তাম না আমি আন্ডার পেন করে একটা বাঁশের ওপরকে চলে গেলাম দিয়ে বাঁশে ঝুলতে লাগলাম পা দুটো গুড়ায় লাগিয়ে দিয়ে ঝাপা আর ওরা গায়ে সব লোক শুয়ে গেছে রাত্রি দশটা এগারোটা ওরা গায়ের বালামুশি দূর করছে তো দুজন দুজন করে আটজন ভাগ হইলো চারদিকে যে দুজন ওই রাস্তায় আসছিল আমি যখন করছি তখন তারা মনে করছে এইখানেই সেই বালাটা আছে বললে তারা এমন ছুট মারলে গো যে সালা আমাকে মনে করলে বালা আর আমি কালো পাড়া লোক আন্ডার প্যান্ট পরে বাসে ঝুলছি মেরে দিলে ছুট তখন আমি সকালবেলায় বললাম এরা কি বালা দূর করবে কালকে আমাকেই তো বালা মনে করিল বলে ঘটনাটা আমি বললাম এইভাবে গাঁকে ঠকানো হয়েছে লোককে ঠকানো হয়েছে চিরদিন চলেছে আজও চলবে আমরা মৌলবী মোল্লারা বলে দিচ্ছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও জিন্না তার পরি ছাড়া পৃথিবীতে কিচ্ছু নাই কেউ নাই হ্যান ত্যান কোথাও কিচ্ছু নাই কালমা পড়ুন নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন সবাই বাবা রওজা দরগা খানের বিরুদ্ধে সক্রিয় হব বলে ইনশাল্লাহুল যেখানে যেখানে আছে আমি সেদিনে আপনার দিকে জামুরিয়া আসানসোলের কাছে গ্রামের নাম দামোদরপুর সেখানে একটা ইমামবাড়া তৈরি করেছিল অনেক পুরনো আগেকার অন্তত পক্ষে সাত আট ফুট উঁচু আর দশ বারো ফুট আপনার দিকে গোলাই সেটাকে ভেঙে লেগেল করে সেটা চারিদিকে পাঁচিল দিয়ে ঈদগা করা হয়েছে তার আর কোনো চিহ্ন নাই শহীদের সব পাবেন সেরেক বেদাতকে সরিয়ে দেন যেখানে যেখানে ওইরকম গাছ আছে কেটে দেন আপনার ঘরে মেইদি গাছ থাকে তা ঘরে জ্বর আসবে কারো হয়তো সে জ্বর মেহদি গাছটা না কাটলেও আসতো লোকে বললে দেখবি মেহদি গাছটা কাটলি বলে জ্বর এইছে লোকে বলবে আপনি পোষ্যই দেবেন না কথাটাকে জ্বর আসার হলে আসবে কারো মরার হলে মরবে মেহদি গাছ কেটে দেন বেলতলা যদি থাকে ওই রকম কেটে দেন তাকে সরিয়ে দেন শেওড়া তালা উড়িয়ে দেন দিয়ে প্রমাণ করিয়ে দেন লাহা ইল্লাল্লাহ নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকত দেবো দাও তো তবলিগের মেহনত করবো মাদ্রাসা মক্তব খানকা মার্কাজের জন্য মেহনত করবো আল্লাহ ওয়ালা হবো দিনদার পরেজগার মোত্তাকি হব দেখবেন আজকেও লাভ হবে কালকেও লাভ হবে আমরা মৌলবী মোল্লারা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনাদেরকে ডাকছি যে আসুন নামাজে আসুন আল্লাহ বলছেন নামাজ অত্যন্ত কঠিন যারাই আমাকে ভয় করে আমার সঙ্গে দেখা হবে বলে বিশ্বাস করে তাদের জন্য নামাজ সহজ আবার কোরআন বলছে ইন্না সোনা দিল নিশ্চয় নামাজ মানুষকে নির্লজ এবং বেহাই কাজ থেকে বাধা দান করে নামাজ মানুষকে নির্লজ এবং বেহাই কাজ থেকে বাধা দান করে নামাজের মতো নামাজ আপনি পড়ুন ইনশাল্লাহ আপনাকে নির্লজ এবং বেহাই কাজ থেকে বাধা দান করবে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আপনি নামাজ পড়ুন আর দাঁড়িয়ে রাখুন দিয়ে পরীক্ষা করে নেন আপনার কাছে লটারির টিকিট আসবে না আপনার কাছে টেনে বাসে গেলে হিজড়া আসবে না টেনে দেখেছেন না হিজড়ারা দেখেছেন ট্রেনে দেখেন না যদি না দেন তেমনি করবেন কিন্তু দাড়িওয়ালা লোক যদি বসে থাকে দে আবার আপনাকে পেরিয়ে যে ওকে বলবে তাকে বলবে এটা আপনি লেখালে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আপনাকে চলুন আমার সঙ্গে দিল্লি থেকে কলকাতা কলকাতা থেকে বোম্বাই ঘুরবো প্রত্যেক দিন হিজড়ে দেখতে পাবো যদি আপনাকে বলে আমার এই কানের গুড়া পর্যন্ত উড়িয়ে দেবেন আপনি যদি নামাজ এবং দাঁড়িয়ে হন আপনাকে হিজড়ে বলবে না আপনার পাশেই বলবে মাল নাই এমনি এমনি করবে যদি আপনি বিয়াদবি করেন জুতো করে আপনার মুখে বেরিয়ে দিবে লাইসেন্স আছে তাদের আপনাকে অপদস্থ করবে ট্রেন থেকে নামিয়ে চপ্পল করে বেরুবে পয়সা থাকে তা বার কর না হলে ক্ষমা চা যদি ফুটানি করিস চপ্পলে করে বেরুবে আমি নিজে বেরিতে দেখেছি চপ্পলে করে আপনার মতো আমার মতো হোমরা চোমরা ছুক রাখে কিছুই করতে পারবেন না তাদের পুলিশ আছে তার সাথে কিন্তু আপনি যদি নামাজি দাঁড়িয়েলা হন হিজড়ে আপনার কাছে আসবে না আপনি নামাজি দাঁড়িয়েলা হলে লটারি টিকিটওয়ালা আপনার কাছে আসবে না ইন্না নামাজ নির্লজ এবং বেহাই কাজ থেকে বাধা দান করে আর তবলিগের লোক হলে তো তার কাজকে মুটিই যাবে না মনে করবে সালাই খুনি তিন দিন ধরে নিয়ে পালিয়ে যাবে শালার কাজ দিয়ে যায় না খুব ঝামেলা কাজকে গেলেই বলবে ভাই এ মাসে লাগানো হয়েছে এবারে যাবে ভাই কাল তিন দিন যাবে ও এক আলাদা আজীব ঝামেলা ওদের ধার দিয়ে যায় না শয়তান ও ধার দিয়ে যাবে না আরে আরে ঘুরবে দূরে দূরে থাকবে তাই মায়েদের বোনেদের বলবো ইমান পাকা করো তেলাওত করো নামাজ পড়ো স্বামীকে ভক্তি করো ছেলেদের ভালো নাম রাখো রুজি রোজগারের জন্য আল্লাহর কাছে কাঁদো জোহরের নামাজ পড়ে আল্লাহ স্বামীর কামায় বরকত দাও আল্লাহ রুজিতে বরকত দাও যদি উপোস থাকো তাও শান্তি পাবে আল্লাহকে ডেকে দেখো উপোস থাকলেও শান্তি পাবে আর যদি আল্লাহকে না ডাকো গোটা দুনিয়ার মালিক হও শান্তি কোনদিন পাবে না কোরআনের ফাইসালা আলাবে জিক্রিল্লাহে তাতমাইন্নুল কলুব মনের শান্তি আল্লাহর স্মরণে মনের শান্তি আল্লাহ নামাজ রোজা করে দেখুন মন প্রফুল্ল জান ভরে যাবে জান্নাতের বাতাবরণ তৈরি হবে মনে হবে জান্নাতে আছি স্বামীর জন্য দোয়া বেটার জন্য দোয়া প্রতিবেশীর জন্য দোয়া প্রতিবেশীর ছেলের হাতে মাথায় হাত দিয়ে দোয়া করা খালি পোকা ছাকা আর তালাইব না পোকা ছাকা আর তালাইব না মনে হচ্ছে আল্লাহ যেন ওদিকে ওয়াই করতে পাঠাইছে কাপড়কে গুটিয়ে নিয়ে নিয়ে হনুফার মা পানিতে নেমে পড়লো মোল সাহেবকে বললো ইদিকে আর আসে না আমি এখন পোকা ছাকছি পোকা ছাকা আর তালাইব না হাঁস ছানা মানুষ করা বার করবে চলো তুমি খবরকে তোমাকে নামাজ পড়তে পাঠাইছে না আল্লাহ হাঁস ছানা করতে পাঠাইছে হাঁস ছানা দেখতে পাবে মুরগি ছানা মানুষ করতে পাবে তালাই বুনতে পাবে কাঁথা বুনতে পাবে আমাদের দরকার আছে কিন্তু নামাজ পড়ে তারপরে স্বামীর ভক্তি করে তারপরে তালাই বুনছে না বুনছে স্বামী ঘর খেয়েছে পানি খাবে না শরবত খাবে ভাত দেবো নাকি চলো কেয়ামতের দিনে তোমার আঙুল বেরিয়ে ভাঙবে স্বামী ঘর কেলে তালাই ফেলে দিয়ে আসসালাম আলাইকুম পানি দেবো শরবত দেবো এক্ষুনি ভাত খাবেন না গোসল করে এসে কখন ভাত দেবো রেডি করব পিছনে পিছনে ঘুরুন সম্পর্ক কায়েম করুন বিরাট নেকি পাবেন বিরাট লাভ হবে নিয়ে আওলাদ হবে স্বামী স্ত্রীর ভালোবাসায় সংসার সুখের হবে বিরাট লাভ আজকাল তো ভালোবাসা নাই ভালোবাসা উঠে যাচ্ছে আবার কিছু কিছু বুড়ি মেয়ে মানুষ আছে বুঝলেন তার ব্যাটার সঙ্গে বইয়ের যদি খুব ভাব হয় সে আবার মৌল সাহেবদের জাঁলাই জাঁলাই ঘুরছে কোয়ালিটির মৌলবি খুঁজছে মানে আমাকে দিয়ে তো কাজ হবে না আমি তো কোয়ালিটির লই কোন মৌলবি তাবিজ দেয় তার জানলাই যে বলছে বাবা একটা কথা বলছি গোপনে কাউকে বললো না আমার ছেলেকে আমার বৌমা গিলে নিয়েছে চারটি চিনি পড়া দাও খয়ে দেব মানে আগুন লাগিয়ে দেব একে দুনিয়ায় মহব্বত নাই কারো বেটা যদি বৌমাকে ভালোবাসছে খুশি হও পাড়ায় বলে বেড়াও যে আমার বেটা আমার বৌমাকে খুব ভালোবাসে তাদের এত ভালোবাসা না আহা আমার মা বারবার বলতেন আমার মামু মামি দারুণ ভালোবাসা ছিল মামু মামি আব্বাজান মনে করতাম আমরা মায়ের দারুণ ভালোবাসা দারুণ ভালোবাসা তো যাদের ভালোবাসা থাকবে তাদের মাঝে মাঝে ঠোকাঠুকি হবে ভালোবাসা আছে তো ঠোকাঠুকি হওয়াটা ঠিক আছে আর যদি মুঠেই কিছু না হয় তাহলে দুজনের মধ্যে ভব বলো বলো নয় যা করবি করবো যা বলবো করবো আর যদি ঠোকাঠুকি হয় মানে আপনি রাত নটায় যদি খেজুরহাটি থেকে আসেন দিদি জিজ্ঞেস করে এত রাতে কোথায় ছিলে কেন আসেন না আমার কষ্ট হচ্ছিল তাহলে জানবেন ঠিক আছে আর যদি আপনি বলেন আমি রাত এগারোটায় আসবো সেও বলবে আমি রাত বারোটায় আসবো শোধবো ঝামেলা হবে না আর যদি আপনাকে জিজ্ঞেস করে নটায় এখন কোথায় ছিলেন কেন আসেন নাই বলে ওই রাস্তায় আস্তে আস্তে একটু ওদের সঙ্গে একটু কথা ছিল ওই মুনিশ কালকে করতে হবে না আমি ঠিক করে বলো না আপনার লেগে আমি জেগে বসে আছি তাহলে জানবেন ভালোবাসো ঠিক আছে বিবির এই বলাতে খুশি হন রাগ করবেন না বিবি জলি বলে আপনি এতক্ষণ কেন আসেন নাই এত রাত কেন হলো মসজিদে এসে আটটার জামাত হয়েছে আপনি সাড়ে নটায় আসছেন দেড় ঘন্টা কোথায় ছিলেন আপনি সদ উত্তর দেন বিবিকে বোঝান আর বিবির এই কথাতে খুশি হন যে সে আমার জন্য ইন্তজার করছে আমাকেই চায় আমাকেই পেতে চাই তাই আমাকে জিজ্ঞেস করছে কেন আসেন নাই আর আপনি যদি ডন কি আর রাত সাড়ে দশটা সে বলছে আমি রাত সাড়ে এগারোটা আপনি ঘরে যেয়ে দেখলেন হনুফান মানায় তারপরে সে সাড়ে এগারোটা কোথায় গেলে বলে তুমি কোথায় গেলে সদবোধ চুপ করে থাকো তাহলে যদি কারো বিবি জিজ্ঞেস করে কেন গেলেন কোথা গেলেন আপনি খুশি হন এটা সুখের বিষয় স্বামী স্ত্রীর যদি মানে মানে মনোমালিন্য হয় সুখের বিষয় ভালোবাসা থাকলে মনোমালিন্য হবে ভালোবাসা থাকলে রাগ হবে এই যে বর্ধমান কলকাতা কত ঘুরে বেড়াচ্ছে কত মেয়ে মানুষ কার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে কে বেল্লাপনা করছে কার পোশাক খারাপ আছে কোনো ঝামেলা নেই কাউকে কিছু বলবো না কিন্তু নিজের বোনকে নিজের মাকে নিজের বিবিকে যদি খারাপ অবস্থায় দেখি কোথা গিয়েছিলে কেন গিয়েছিলে কাপড়টা কেন এমন ভাবে আছে কেন বলবো তাকে যে ভালোবাসি তাই তাকে বলবো বাইরের ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাই বলবো না স্বামী স্ত্রীর ভালোবাসা থাকলে কথা কাটাকাটি হবে তর্ক বিতর্ক হবে ভালোবাসা আছে যে প্রেম আছে যে তাই মেয়েদিকে বলবো স্বামীদিকে ভালোবাসো ভক্তি করো আর পুরুষ দিকে বলবো স্ত্রীদের হকাদাই করো পাঞ্জাগানা নামাজ পড়ো তিরিশটা রমজানের রোজা রাখো হজ ফরজ হলে হজ করো ছেলেদিকে পোশাক পরিচ্ছদ পরিয়ে মক্তবে পাঠাও মা তোমার দায়িত্ব স্কুলে পাঠালে খালাস হবে না দায়িত্ব এবিসিডি ইএফজি চাই যে K L M N M N Q S T করে দিলে পারা হবে না আলিব্বা তাসা কালাম আলিবলাম উজুতে চারটা ফরজ গোসলে তিনটে ফরজ নামাজের চোদ্দটা ফরজ আটান্নটা আপনার ছেলে মেয়েকে জানতে হবে তাদের পরকাল আছে তাদের ভবিষ্যৎ আছে তাদেরকে মক্তবে পাঠান সপ্তাহে আপনার ছেলের হাতে দুটো টাকা দেন এটা মোল সাহেবকে দিবেন একশো ছেলে পড়ে তা আটশো টাকা হবে মোল সাহেবের প্রতি সপ্তাহে দু টাকা করে একশো ছেলে দুশো টাকা তারপরের সপ্তাহে দুশো তারপরের সপ্তাহে দুশো চার সপ্তাহে আটশো মসজিদ থেকে পাই পনেরোশো পনেরোটা আছে তেইশশো ইজ্জতের সাথে চলবে ছেলেদের কোরআন শিক্ষা হবে আপনিও আল্লাহর রাস্তায় কোরআন শিক্ষার জন্য মাল খরচ করেছেন বলতে পাবো মা এক মুঠো চাল বেঁধে দিবে এটা মূল সাহেবকে দিবি তোকে সাত দিন কোরআন শরীফ পড়িয়েছে তার দরুন আপনার জানে লাগবে কামাই করলে পারে কোরআন শরীফে দু টাকা করে সপ্তাহে লাগে কামাই করছিস কেন আল্লাহর রাস্তায় দু টাকা খরচ করুন কোরআন শিখানার বাবু আপনার আমল নামায় লেখা আছে ইংলিশ মিডিয়ামে ১৩ লাখ আপনার দিকে মিশনে বারো লাখ ছেলেটাকে পড়াবার জন্য দশটা টিউশনি এগারো লাখ আর কোরআন শেখাবার জন্য দেড় টাকাও খরচের কথা আপনার আমল নামায় লেখা নাই আপনার কাছে আমি জানতে চাইছি এটা কি ঠিক হবে ছেলে স্কুল না গেলে বুকে শিল চাপাবো খুব ভালো মক্তবে না গেলে ধুমকা ধুমকি করব এটাও তো হওয়া উচিত ছিল কোনদিন ছেলেকে বলেছেন নামাজ না পড়লে আমি রাগ করব। নামাজ না পড়লে আমি কিন্তু বিরক্ত হব কোনদিন বলেছেন মা বলেছেন যে ভাত দেবো না নামাজ পড়ায় আগে তা নাহলে উজু করে নামাজ পড়লে আমি নামাজ পড়া দেখবো তবে ভাত দেবো কোনদিন বলেছেন আপনার ছেলে যখন জাহান নামে উপরে উঠবে আর নামবে তখন আপনাকে দেখতে ভালো লাগবে সোনার লাল নামাজ নামাজ তিরিশটা রমজানের রোজা হজ খরচ হলে হজ জাকাত ফরজ জাকাত দিনদারি পরেশগারি ভালো কাজ করা ভালো কথা বলা ভালো পথে চলা দেখবেন আজকেও লাভ কালকেও লাভ আল্লাহ মেহেরবান বেনিয়াজ পারত তাই কোরআন শরীফ থেকে শোনাচ্ছি পয়গম্বররা কেন এসছেন সম্মুখে সমাধি বন্ধু শকের প্রসাদ উজ্জ্বলপুকুরে কবরস্থান কোন দিকে কবরস্থান হ্যাঁ। সম্মুখে সমাধি বন্ধু শকের প্রসাদ গড়িয়া চলিছ তুমি মিটে না গো সাদ যত চাও গড়ে যাও কে করিছে মানা কার কি বা ক্ষতি শুধু স্মরণে রাখিও বন্ধু শেষ পরিণতি ভ্রান্ত প্রতীক আমি ক্ষণিক জিরিয়ে যাই তোমাদের সাথে তারপরে চলিয়া যাব জানিবে না কেউ কোথায় মিলিয়া গেল কোথাকার ঢেউ হেমর বন্ধু খনিকে দাঁড়িয়ে মোর কবরের পাশে খোদারে বলিও ক্ষমা করো লাশে আজ আছি খাল থাকবো না কাল চলে যাব পয়গম্বররা এসে মদ মনে পড়ালে মৃত্যুর পরে কি হবে শাহবাদীকে ভিকি দিলেন মরণের পরে কি হবে আমাকে সবাই দেখেছেন কারি আব্দুল গফ্ফার ভাইকে সবাই দেখেছেন তিনি নগরের আপনার দিকে স্কুলে চাকরি করা ম্যান কিন্তু বার্ধক্য পৌঁছে গেলে মানুষের কি আমার সুগার হয়ে গিয়েছে শরীরটাও ভেঙে গিয়েছে মন মিজাজও ছোট হয়ে গিয়েছে গাড়ি করে মারুতি করে কেউ কেউ নিয়ে যাচ্ছে কারাও দিয়ে যাচ্ছে কোথাও যাচ্ছি কোথাও যেতে পারছি না সাতটা জলসার পরে কাল একটা জলসায় ঝাড়খন্ড গেলাম শিউড়ি থেকে ট্যাক্সি করে নিয়ে গিয়েছিল আবার ট্যাক্সি করে শিউশুই ঘরের ট্যাক্সি ডাক্তার সাহেবের বাড়িতে প্রোগ্রাম ছিল চার পাঁচজন মৌলবী ছিলাম আমরা আমাদেরকে ট্যাক্সি করে পৌঁছে দিল আমি বললাম বাবা আমি পারবো না ভোর ভোর গাড়ি ধরাতে হবে আমি সকালের পরে সফর করতে পারছি না তাই ইনাদিকে বলে যে আমাকে বর্ধমান ঢুকাতে হবে আমি সকালে করে কাল কেশপুর যাবো যেন নটাতে ঢুকে যাই রোদের বেলায় আমি সফর করতে পারবো না সারাদিন থেকে রাত্রে একটু জলসা করে আবার ভোর ভোর তাদেরকে আপনাদেরকে গাড়ি ধরাতে হবে যেখানে গাড়ি পাবো সেইখানে ধরাতে হবে এইভাবে যাতায়াত এইরকম ছিলাম কি সম্মুখের সমাধি বন্ধু শখের প্রসাদ গড়িয়া চলিছ তুমি মিটে না গোসাদ যত যাও গড়ে যাও কে করিছে মানা কার কি বা ক্ষতি শুধু স্মরণে রাখিও বন্ধু শেষে পরিণতি আহা আমার নবীকে মক্কাওয়ালারা মদিনায় ছেড়ে দিয়েছে রাতের অন্ধকারে নবী বলছেন হব্বলগ্নে মিনাল ইমান মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ আমাকে মক্কাওয়ালারা ছেড়ে না দিলে আমি মক্কা থেকে কোনোদিন যেতাম না ছেড়ে দিয়েছে কেন লাহা ইহা লাইলাহা ইল্লাল্লাহ সবাই বলুন লাইলাহা ইল্লাল্লাহ في جنات يتسالون للمجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين জান্নাতিরা জাহান্নামি দিকে জিজ্ঞেস করবে জাহান্নামে কেন গেলে কলু লামনা গমিনাল মুসল্লিন তারা উত্তর দিবে আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না বালেক হওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত পাঞ্জেগানা নামাজ পড়লে তবে মুসল্লিদের মধ্যে হবে সবাই মুসল্লি হব বল ইনশাল্লাহ আজকের মজলিসের মসজিদ ভরে দেব রাস্তা ঘাটে যেখানে সময় হবে নামাজ পড়বো পয়গম্বরদের ইমানে কিন দেখছেন না আহা হা হজরতে ইউসুফ নবী জেলখানাতে হজরতে ইউসুফ নবী কুমাতে হজরতে ইউসুফ নবী মিশরে জোলাইকা বদনাম রটিয়েছে ইউসুফ নবী যখন অর্থমন্ত্রিত্ব পেলেন তখন তিনি বলেন নাই বাপের দোয়া দাদুর দোয়া বাপ পয়গম্বর দাদু পয়গম্বর বাপের দোয়া দাদুর দোয়া বলছেন না বলছেন কদমান আল্লাহ আমার ওপরে এসান করেছে কার কথা বললেন আল্লাহ বাপের দোয়া মায়ের দোয়া লয় হজরতে আয়েশার নামে মুনাফেকরা বদনাম রুটিয়েছে আয়েশা বাপের বাড়িতে কাঞ্চেন নবীজি কষ্ট পাচ্ছেন আল্লাহ তালা কোরআন শরীফের সুরা নূরে দশটা আয়েদ না করলেন আমার আয়েশা সতী সাদ্দিবতী সিদ্দিকা বিনতে সিদ্দিক তিনি সত্যবাদিনী তিনি পরেজগার মোত্তাকি তার নামে যারা বদনাম রুটিয়েছে তারা মুনাফেক আল্লাহর নবী গিয়ে বললেন আয়েশা তুমি খুশি হও তোমার সানে আল্লাহ করেছেন তখন তার মা বাপ বলল নবী শকর আদায় করো হজরত আয়েশা বললেন কারো শকর আদায় করব না যে আল্লাহ আমার বারাদা নাজেল করেছে তার শকর আদায় করব সব কোরআন কোরআন থেকে শুনুন আর ইমান পাকা করো আলু হলে বলুন আলহামদুলিল্লাহ ধান হলে বলুন আলহামদুলিল্লাহ ছেলে হলে বলুন আলহামদুলিল্লাহ বিয়ে হলে বলুন আলহামদুলিল্লাহ আর বিপদ হলে বলুন ইন্না লিল্লা ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলছেন সবের মালিক হচ্ছি আমি সুখ দিতে আমি দুঃখ দিতে আমি খুশি করতে আমি ভালোতে আমি মন্দতে আমি আমাকে রাজি করো তুমি চিরসুখী হবে চালে চলনে কথাই বার্তায় খাওয়াতে পড়াতে আমাকে রাজি করো আগড়াম বাগড়াম সাগড়াম সাদা জামাতে কালো সবুজ লাল ডাবকা বড় বড় তসবির দানা গলায় তিন ফেরা বেকা লাঠি মাথায় পাগড়ি ইল্লিল্লা ইল্লিল্লা ইল্লাল্লাহ বলতে পারে না ইল্লিল্লা নামাজ কোথা বললি বলে জোহরের নামাজ মক্কা শরীফে পড়েছি ইল্লিল্লা দে মা বিগ দে কমলি না এক কেজি চাল দে বেকা লাঠি তসবির দানা জামাতে ডাবকা তালি নামাজে গোলমাল এরা কুতাকার এই লক্ষ্যটা এই হুলিয়া ফকির ভালো পীর ভালো বুজুর্গ ভালো কিন্তু যারা ধোকাবাজ প্রবঞ্চক মগরবের নামাজে খঞ্জনি বাজায় বর্ধমান জেলার একটা পীর তবলা বাজায় তাকেও আপনারা পীর বলবেন আমি বলবি শকত পীর বিরোধী পীর ভালোবাসি না পীর আল্লাহ পীরকে দেখলে আল্লাহ মনে পড়বে তার চেহারা দেখলে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হবে আর এরা এমন পীর প্রত্যেক দিন পেপারে দেখবেন সাধুরা মেয়ে নিয়ে পালিয়ে গেছে প্রত্যেক দিন পেপারে এরা এমন পীর লোক ঠকিয়ে খায় নামাজ পড়ে না ধোকা দেয় প্রবঞ্চনা ইসলামের সত্য পীর নাই ইসলামে আপনার ঘাটে উঠোনো নাই লদে উদনো নাই ইসলামের রু তাড়া নাই কোথাও ফকির না পেলে বলছে মাকুড়া জেলার ফকির এই যে বাবা চল্লিশ দিন কোরআন শরীফ খতম করে দে চল্লিশ দিন খানা খেয়েলে চল্লিশ দিন পরে তালাইটা গুটিয়ে নিয়ে চলে যাবি তাহলে রুটা বেরিয়ে যাবে বাপকে ঘর থেকে বার করে দিতে চাইছে বাপের রুটা রুফু কারু আসে না মনের ধোঁকা মনের বিকার রু চলে যাওয়ার পর আর কোনোদিন কশ্চিন কালেও ফিরে আসে না এটা আপনার মনের ধোঁকা তিনি এইখানে এইভাবে চলে গেলেন অতএব রুটা ফিরে এইছে মায়েরা বোনেরা সবাই শোনো রু ফিরে আসে না চার দিন সাত দিন রু থাকে না সাঁতার ফয়তা চলবে না কোন ধরনের সেরেক বেদাক কুবরি চলবে না কেউ চলে যায় তা বুকে ব্যথা সুমান আল্লাহ পড়ো দুদিন পরে তেলাওত করো আর বলো আল্লাহ তার মাঘ ফেরাত করে দাও বাস এইটা ইসলামে আছে কোন প্রকারের আপনি যে ধোঁকা প্রবঞ্চনা প্রতারণ দিচ্ছেন কোথাও নাই অন্যায় ভাবে বললে হবে না বাবা অন্যায় ভাবে গেলে হবে না সত্যি করে যান সত্যি করে বলুন আমরা পীরকে ভক্তি করি পীরের মতো পীরকে সবাই ভক্তি করবো বল ইনশাল্লাহ চোর দাগাবাজ দোগাবাজ বাটপার বলে কোথা আছে কোরআন শরীফে يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله হে বিশ্বাস করেন ব্যক্তিরা অধিকাংশ খ্রিস্টান ইহুদির আলেম এবং ধর্মে মানুষের মালকে আত্মসাত করে আর আল্লাহর রাস্তা থেকে বাধা দান করে সামান্য একটু মেহনত করুন তাহলে জেনে যাবেন যে কত বড় অপরাধ করছি ভুল করছি অন্যায় করছি এটা করা চলবে না মায়েরা বোনেরা সবাই আজকে রেডি হন পোশাক পরিচ্ছদ প্রত্যেকটি মাকে বলছি শাড়ি পরো বা কামিজ সালোয়ার গায়ে চাদর দাও বিক্রি করতে এসছে দেখবো ওখানে চাদরওয়ালারা বসে আছে চাদর মাথায় থেকে নিয়ে গায়ে ঢেকে দাও বেটা বিটি জামাই বউ সবাই বাড়িতে ঘুরবে পেট পিট যেন কেউ দেখতে না পায় গুরুতর অপরাধ হবে রক্ত চর্বি গলে গলে পড়ে জাহান নামের আগুন লিখবে তাই বাপজিরা সোনার লাল্লা আমার গুণীজনেরা নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা আমি মায়ের দিকে পর্দা করতে বলবো আপনার দিকে পর্দায় রাখতে বলবো যে স্বামীরা স্ত্রীদিকে পর্দায় রাখবে যদি চাদর না থাকে আড়াল করার মতো নিজের চাদর দিয়ে আড়াল করো দিয়ে তাকে গোসল করিয়ে দাও খোলা জায়গায় তারা আড়াল করতে পাবে না খোলা জায়গাতে নামতে পাবে না তাই বলছিলাম বাবজিরা সোনার লাল নামার গুণীজনেরা সবাই পাঞ্জাগানা নামাজ পড়বো দেখবেন রুজিতে বরকত হবে ঘরের একটা জায়গাকে এতে কাপের জায়গা করব মায়েরা রমজান মাসে মশারি টাঙিয়ে সেইখানে বসে থাকবো তসবি করবো তেলাওত করব। বাইরে প্রয়োজন ছাড়া যাব না প্রয়োজন হচ্ছে পোশাব পায়খানা তাছাড়া বাইরে যেতে পাবেন না বৌমা এনে খাবার মশারিটা তুলে ভেতরে নামিয়ে দিবে আপনি সেরি খান আফতারি খারুন ওটাকে আপনাদেরকে মায়েদের ঘরে এতে কাপ বলা হয় যে জায়গাটা আপনি নামাজ রোজা করেন যে কোনো একটা কোণে ছোট্ট পাড়া একটা আপনার দিকে ওই রকম ঘর করে সেখানে বসে আপনি ইতেকাপ করুন তেলাওত করুন জিকির করুন আজকেও লাভ কালকেও লাভ আমরা পারি না তাই ভুলবো কি পারি না তাই অন্যায় অত্যাচার অবিচার করি দুর্নীতি পরায়ণ হয়ে যায় আল্লাহ আমাকে আমাদের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 দাও গা মসজিদেতে পাঠিও না আল্লাহ ছাড়াই অপরের নামে মানত করা হলে না পাক খাবার মসজিদে চলে আসবে দ্বিতীয় কথা নামাজি না ঠেলা ঠেলি করিবে তৃতীয় কথা আপনার জেগে ভিড়ের জন্যে অসুবিধা হবে খুব ভালো করে বুঝলে পারা আল্লাহ বলছেন স্তুতি বন্দনা স্তব সব আমার নামে আমি আল্লাহ ফরজ করেছি আমার ছাড়া কারো উপাসনায় অর্চনায় আরাধনা চলবে না শুধু আল্লাহকেই ডাকা জেকের ফেকের আল্লাহর করা আর কি আর মা বাপের সঙ্গে সদই ব্যবহার করা মা বাপের চোখে চোখ রেখে কথা বলবো না মা বাপের সামনে বাজু ঠাড়ো করব না মা বাপকে ধমকা ধমকি করিব না আমার ছেলেরা যদি আমাকে ধমকায় বার্ধক্য জনচিত কারণে ছেলেরা বাপকে কিছু বলতে পাবে না তার বার্ধক্যের কথা মনে রেখে তাকে ক্ষমা করতে হবে বাপজিরা সোনার আল্লাহ আমার গুণীজনেরা নেই নিষ্ঠবানের আল্লাহ আল্লাহ মেহেরবান ভাইয়েরা في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المسلين ولم نك نطعم المسكين একটা কথা বলতে ভুলে গেছি বাবা এই মসজিদের কাজের জন্য ইনারা আটকে আছে আপনারা এতগুন মানুষ এসছেন দশের লাঠি একের বুঝা একটা দুটো তিনটে চারটা পাঁচটা টাকা দশটা টাকা এক কেজি সিমেন্ট একটা ইঁটের দাম যদি আপনি দেন এরা বড় কৃতার্থ হবে আপনাদের টাকা মসজিদে লাগলে সদকায় জারিয়া করা হবে আপনার জন্য বাবজি বিরাট ফজিলত হবে যে কোনো একটা জায়গায় আপনি যে বসে আল্লাহর জিকির করা আর আল্লাহকে স্মরণ করা এতে কাপ করার নিয়েতে মসজিদে বসা শোবার লেগে এতে কাপের নিয়ত চলবে না এতে কাপের নিয়ত করে আছেন আপনি আর আপনার কাইলুলা করে নিয়েছেন এটা আলাদা কাইলুলা করবার লেগে এতে কাপের নিয়ত করা এটা তো ঠকানোর গুণা হবে খবরদার আপনি যখন এতে কাপের নিয়ত করছেন নামাইতন শূন্য এতে কাপ মা ধুমতে তোফে বাদাতি তখন আপনি নকল পড়ছেন জোহরের চার রাখাত সুন্নত পড়ছেন জোহরের ফরজ পড়ছেন জোহরের সুন্নত পড়ছেন ঠিক আছে তারপরে কাইলুলা করতে গিয়ে ঘুম ধরে গেছে ঠিক আছে কিন্তু আপনি সুবাল লেগে যদি বলেন না ওই তো সুন্নাতুল ইতিকাম মাদুম আল্লাহ বলছে আমি জানতে পারবো আমি ধরবো আমাকে ঠকানো চলবে না তাই বলছিলাম বাবজিরা সোনারা সবাই পাঞ্জেখানা নামাজ পড়বো বলেন ইনশাল্লাহ সেরেক বেদাক কুকুরি করব না আর আমাদের প্রতিকূল আবহাওয়া আজকে অনুকূলে নয় তাই এই আবহাওয়াটাও আমাদের প্রয়োজন আছে পানির গরু বাছুর জীব জন্তু গাছপালা আল্লাহর রহমত আমরা চাই চাইছি আল্লাহর রহমত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 স্ত্রী পুত্র পরিজন নাতি নাতনি নাও আছে বহু বিটি তাদের জন্য দোয়া কবুল করে নাও আমাদের সকলের স্ত্রী পুত্র পরিজন নাতি নাতনি বহু বিটির জন্য দোয়া কবুল করে নাও আল্লাহ তুমি মাফ করে দাও আজকের জালসাকে কবুল করে নাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله أصحابه أجمعين سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته